সাংবাদিককে ধমকাইতো দলীয় নেতাদের ধমকাইতো বিরোধী দলীদের নেতাদেরকে ধমকাইতো এলাকাবাসীদেরকে ধমকাইতো ওলামায় গ্রামকে ধমকাইতো একটা ভুলের কারণে আল্লাহ দেখা দিলাম বাংলার জমিনে প্রকাশ্যে আসতে পারে নাই গোপনে আসছে আইসা ঘরে বসবাস করতে পারে না ডাইরেক্ট জেলখানার মধ্যে দুইটা হালুয়া রুটি খায় কথা কয় না ও মুসলমান নামদার আরে সমাবেশিত মুক্তাকতির সিদ্দিকি কি সিভায় পরারাজে পড়লি ভালো সিলি ভালো সিলি শ্রী নাসরিন ভাই হায়দারের সাথে পাতা ইতি ভালো থাকতি খোলামেলা ঘুরতেও পারতি বাংলার জমিনে ঢুকছো এমন একটা জায়গায় ঢুকছো বাংলার জমিনে যতদিন মুসলমান আছে জেলখানা থেকে বের হওয়া তোমার সম্ভব নয় বাংলাদেশের মুসলমানেরা ঝাড়ু জুতা নিয়া বরং করার জন্য অপেক্ষা আছে ঠিক কিনা মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ আউলিয়া পদে ধুলিতে ধন্য বাংলার জমিন মসজিদের রাজধানী বাংলার জমিন মাদ্রাসার ফ্যাক্টরি বাংলার জমিন এ মুসলমান বিশ্বের মধ্যে যখন তৈরি করতে হবে সারা বিশ্বের দরবারকে জানা দিতে হবে আমরা বাংলার জমিনের মুসলমান পবিত্র জমিনকে কোন নাস্তিক মুরতাদ কর্তৃক ও অপবিত্র করতে দেয়া যাবে না মুসলমান আল্লাহর গোলাম হকের আওয়াজ বন্ধ হবে আমার জবানটা বন্ধ করে হকের আওয়াজ বন্ধ হবে না হবে না কি জুড়ে বলেন আয়াত দিয়া বয়ান করেন যদি পছন্দ না হয় লাল কালির কলম নিয়ে পারে আয়াতটা কেটে দাও হাদিসটা কেটে দাও সম্ভব ন্যাক আলেমের জবান বন্ধ করে কি হবে একটা বন্ধ করা হবে যেই আয়াত কোরআন আছে সেগুলো পরে আবার আর একজনে বলবে আওয়ামী স্লোগান দেয় এক মুজিব লুকান করে লক্ষ মুজিব ঘরে ঘরে আবার স্লোগান দেয় এক জিয়া লুকান করে লক্ষ জিয়া ঘরে ঘরে তাহলে ওলামায় কেরাম কি বাইরে বাইরে নাকি সারা বিশ্বের ওলামায় কেরামের পক্ষ থেকে স্লোগান দেওয়া যায় এক আলেম এক মুক্তি মুবাসির মোহতামিম করে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ঘরে ঘরে তৈরি করে দিবে তার করার জন্য অনুরোধ السلام عليكم ورحمة الله وبركاته এখলাসের সাথে আমলের নিয়ত হেদায়তের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا ما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم সকল একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ الله الله عاشقك كم کرم ذكر حق آو ہے مدغدائی روح را مرهم عمودي دل مجروح را الله الله تو میرا غفار ہے الله الله تو میرا दस्तार है अल्लाह अल्लाह तू मेरा रहमान है अल्लाह अल्लाह तू मेरा रहीम है अल्लाह अल्लाह तू কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি হজরত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় বরদিন মুজাহিদ আল্লাহ রব্বুল আলমিনের আশিকিন মুসলমান মেয়েরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানিসী মা আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি শুকুর সুযোগ যেই মহান রবুল আয়ালামিন আমাদেরকে হায়াত তৈবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসন্ত তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনার শুরু পবিত্র কালামুল্লাহ শরীফের ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের মধ্যে হতে ছোট্ট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আয়াতে কালিমার আলোকে আপনাদের মাঝে মোনাজাত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে কণ্ঠ ভালো রেখে মন মানসিকতা ভালো রেখে আমি নালায়কের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়তের জন্য প্রয়োজন হয় বলেন আমি আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে আসলে বয়সে আমি এখনো তরুণ আল্লাহ যতদূর পর্যন্ত আনলেন যত মর্যাদা দিলেন বুকে হাত দিয়ে বলতে পারি এগুলো আমার যোগ্যতার অর্জন নয় আল্লাহর দয়া রহমত নেয়ামত মা বাবা আমার শায়েখ উস্তাদ ওলামাইকাম এবং আপনাদের দোয়ার ফসল যারাই বয়ান করে বয়ান করা বা কণ্ঠ এটা কারো ব্যক্তিগত যোগ্যতা নয় এগুলো যোগ্যতা দিয়ে হয় না এটা আল্লাহর নাম কেউ যদি এগুলো নিয়ে বাহাদুরি করে বা নিজেকে যোগ্যতার মাপকাঠি হিসেবে এগুলোকে ব্যবহার করে তাহলে সে নিমুখ হারাম আল্লাহ দাওয়ার ফতুয়া لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলার এই ফতুয়া অনুযায়ী এমন অকৃতজ্ঞ বান্দার জন্য আল্লাহ বড় আজাবের ব্যবস্থা করে রেখেছেন অতএব আপনাদের দোয়াই হলো আমার চালান বা পুঁজি এ দোয়া যতক্ষণ সাথে থাকবে আশা করি সামনের দিকে আগানো সম্ভব দোয়া করতে টাকা পয়সা লাগে না শারীরিক পরিশ্রম হয় না দোয়া করা যাবে অনেকেই তো উত্তর দিলেন না জবান দুনিয়ার কত কাজে ব্যয় করলাম মিথ্যা গিবত মিথ্যা সাক্ষী অশালীন আচরণ গালিগুলস কোনো কিছু বাদ রাখিনি শেষ পর্যন্ত একশো টাকার একটা কালা নোট পাইয়া ইমানটাকেও বিক্রি করলাম কিভাবে আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুহুরি গণতন্ত্রের প্রার্থীর পিছনে দৌড়ায় আর স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অথচ যেই নেতার চরিত্রকে আপনি পবিত্র বলে সার্টিফিকেট দিলেন আপনি কি একবার গবেষণা করেছেন রিসার্চ করেছেন যেই নেতার চরিত্রকে পবিত্র বললেন গবেষণা করলে দেখা যায় এই নেতার মতো আপনার এলাকার মধ্যে দুই নাম্বার অসভ্য লুচ্চা বাটপার চোর ডাকাত নাম্বার দুই নাম্বার আর একটাও সমাজের মধ্যে নাই আপনি একটা নোট পাইয়া ইমানকে কিভাবে বিক্রি করলেন আপনার দোষ দিব কি বর্তমানে আমাদের মতো বহু টুপিওয়ালা টাকার কাছে কাই এর মধ্যে একজন আছেন বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন শয়তানি নিজে ব্যবহার করেন রহমানি এটা তার সাথে যায় না রহমানি মানি রহমানওয়ালা রহমানি অর্থ কি মানে আল্লাহওয়ালা যেই লোকগুলো যেই মানুষগুলো টাকার কাছে নত হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে যেই জমিনে যাদের উচিলা ইসলাম এসেছে আজও পর্যন্ত ইসলাম টিকে আছে টাকার কাছে মাথা নত করে যেই সমস্ত নোংরা গুলো সারা পৃথিবীর মানুষকে ধোকা দেয় এদের নামের সাথে রহমানি অন্তত স্বভাব হয় না তাদেরকে কি বলবো আমাদের মতো বহু টুপিওয়ালা টাকার কাছে কাহিনী এটা নতুন কিছু নয় অনেক আগে থেকে চলে আসছে এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না সব টুপি সুন্নতের জন্য নয় সব টুপি ইসলামের জন্য নয় কিভাবে একজন মুসাফির নতুন শহরের মধ্যে প্রবেশ করেছে চিন্তা করলো বাজার করব এমন একটা দোকানে যাই যার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে কারণ তার থেকে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম খুঁজতে খুঁজতে এক দোকানদার পেয়ে গেল দেখলো মাথায় টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাস্টমারের ভিড় আল্লাহ তো অপেক্ষা করতে থাকলো ভিড় কমুক তারপরে আমি তার থেকে আমার প্রয়োজনীয় সদায় ক্রয় করে নিব কিন্তু মুসাফির ব্যক্তি তাকায় দেখল টুপিওয়ালা দোকানদার মাপে কম দেয় সবাই চলে গেল ডাক দিল দোকানদার ভাই বড় আশা করে তোমার সামনে দাঁড়াইলাম তোমার যে সুরত এই সুরতের কারণেই তোমার সামনে কাস্টমারের ভিড় কারণ টুপিওয়ালাকে মানুষ বেশি বিশ্বাস করে তুমি মাপে কম দিলা কেন দোকানদারের জবাব আপনি কি মনে করেছেন দাড়ি টুপি আমার সুন্নতি মনে করাটাই স্বাভাবিক কয় না না এটা আমার ব্যবসা টুপি ব্যবসার দাঁড়িয়ে এটা আমি এজন্যই দিয়েছি মানুষজন আসবে এটা দেখে প্রতারণা করতে আমার সহজ হবে এই জন্য বাংলার নেওয়া ইসলাম ধ্বংসের জন্য টুপি লাগাইয়া দাড়ি করাইয়া দাড়ি রাখাইয়া ইসলামের ক্ষতি করার জন্য বহু গ্রুপ বহু ফেরকা ঢুকে গেছে যাতে সাধারণ মানুষ বিশ্বাস করবে তাদেরকে এই বিশ্বাসের সুযোগ নিয়ে সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করে দিবে খ্রিস্টানদের একজন ইতিহাসবিদ ছিল নাম মাইকেল এই সাহাজ খ্রিস্টানদের মধ্যে বড় জ্ঞানী ছিল বিজ্ঞ জ্ঞানের অধিকারী ছিল তিনি উনি একবার চিন্তা করল ইতিহাস তো কম লেখলাম না স্মরণীয় করে রাখার জন্য স্মরণীয় হয়ে থাকার জন্য ব্যতিক্রমী একটা ইতিহাস লিখতে চাই যেটা মানুষ যুগ যুগ ধরে ধারণ করে রাখবে আমার কথা স্মরণ করবে এই চিন্তা করে আইডিয়া খুঁজতে লাগলো কি ধরনের বই লেখা যায় ইতিহাস লেখা যায় বিশ্বের মধ্যে যত মনীষী আছে বড় বড় ব্যক্তিত্ব আছে যে কোনো ধর্মেরই হোক না কেন সব ধর্মের মনীষীদেরকে এক জায়গায় করে শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী আমি লিখে যাব অসংখ্য মনীষীর নাম জীবনী জমা করল এর মধ্যে রাসুল করিম সাল্লাহ আলিমের জীবনীও ছিল সব জীবনী দেওয়া যাবে না একশো জীবনী যাচাই বাছাই করলো তার মধ্যেও নবীজির নাম আছে মাইকেল এইস হার্ট এবার চিন্তায় পড়লো এখন কি করব। সবাই বাগা বাগা বাছাইকৃত একশো এক নাম্বারে ডাকিয়ে দিব যাকেই এক নাম্বারে দিব সারা পৃথিবীর মানুষ যেহেতু আমি একজন বড় ইতিহাসবিদ তাকেই স্মরণ করবে খুঁজতে লাগলো সর্বছাইট খুঁজতেছে আদর্শের দিকে তাকায় এক নাম্বার মনীষ হওয়ার দাবিদার মোহাম্মদ রাষ্ট্র পরিচালনার দিক থেকে তাকালেও এক নম্বরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম এক নম্বর রাষ্ট্র পরিচালক যুদ্ধ পরিচালক সাংসারিক দিক থেকে সামাজিক দিক থেকে মানবতার দিক থেকে কথার দিক থেকে চলাফেরার দিক থেকে ভালোবাসার দিক থেকে নীতির দিক থেকে আদর্শের দিক থেকে রাজনীতির দিক থেকে রাষ্ট্র পরিচালনা যেদিকেই তাকানো হয় সর্বশেষে মোহাম্মদ সাল্লাম এক নম্বর মনীষী বাধ্য হইয়া খ্রিস্টান হওয়ার পরেও আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এক নাম্বার মনীষী বানাইয়া একশো মনীষীর জীবনী লেখলো নাম দিল ডি হান্ড্রেড বাংলায় এখন হয়তো পাওয়া কঠিন অনেক আগে লাইব্রেরিগুলিতে পাওয়া যেত বাংলায় সে বইটা বের হয়েছিল নাম বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষী সত্য জানি না শুনেছি সেটাকে নাকি কেউ আবার একটু মডিফাই করে নতুন করে লিখেছে তাহলে হয়তো সেটা পাওয়াও যেতে পারে আল্লাহ আকবর যখন মাইকেল এই সাত এমন একটা জীবনী লিখে ছেড়ে দিল হাজার হাজার খ্রিস্টানেরা এই বইটা পাওয়ার পরে দেখল মুসলমানদের নবী মোহাম্মদ নবী এক নাম্বার মনীষী আমাদের ইতিহাস লিখেছে অতএব তাহলে মোহাম্মদের ধর্মই আসল ধর্ম হাজার হাজার খ্রিস্টানরা কালেমা পরে মুসলমান হওয়া শুরু করল খ্রিস্টানদের তো মাথা গরম তলব করলো মাইকেল এই ষাটকে তুমি আমাদের ইতিহাসবিদ হইয়া মুসলমানদের নবী আমাদের দুশ্মনকে তুমি কেন এক নম্বরে রাখলা মাইকেল এই সাত পরিষ্কার করে জবাব দিয়ে বলল আমি একজন ইতিহাসবিদ প্রকৃত ইতিহাস তুলে ধরাই আমার কাজ অতএব আমি যেদিকে নাম দেখি মোহাম্মদ নবী সারা এক নম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী আর কেউ হতে পারে না একমাত্র রহমাতুল্লিল আলামী এক নম্বর মনীষী তো কি করা যায় তোমার বইয়ের সত্য অধিকার আমাদেরকে দিয়ে দাও তুমি আর বই ছাপতে পারবা না বাধ্য হইয়া বইয়ের অধিকার তাদের হাতে ছেড়ে দিল খ্রিস্টানের নেতা বইয়ের ছাপা বন্ধ করে দিল পরামর্শে বসলো কি করা যায় এখন বলে লাইব্রেরিগুলোর মধ্যে যতগুলো বই আছে নিজেদের টাকা দিয়ে সব কিনে আগুন দিয়া পোড়াইয়া জ্বালাইয়া সাই করে দাও আসলে ইহুদি খ্রিস্টানরা ইসলামের পিছনে কাজ করে ইসলামের বিরুদ্ধে অনেক টাকা পয়সা তারা খরচ করে ঠিক কিনা বলেন আল্লাহ আকবর সব জ্বালায় দিল আমার পরামর্শ বসলো এখন কি করা যায় যারা নিয়ে গেছে তাদের হাত থেকে তো আর আনা যাবে না তো তাদের বিরুদ্ধে একটা বই লিখতে হবে এই একশো মনীষীর বিরুদ্ধে একটা বই লিখতে হবে সেটা আমাদের কোনো খ্রিস্টান লিখতে পারবে না তাদের মুসলমানকে দিয়ে লেখাতে হবে কারণ যদি খ্রিস্টান লেখে তাহলে স্বাভাবিকভাবে আমাদের সমর্থকেরা মনে করবে আমরা তো এমনি মোহাম্মদ বিরোধী যার কারণে মোহাম্মদের বিরুদ্ধে আর একটা বই বের করা হয়েছে লেখাতে হবে মুসলমানকে দিয়া কেমন মুসলমান সাধারণ কেউ হলে চলবে না যার মেধা বেশি যার জ্ঞান বেশি যার এলএম বেশি তাকে দিয়ে লেখালে মানুষ মানবে যার জন্য জসিম উদ্দিন রহমানির মতো এত বড় মেধাবী একজনকে লা মাজাবি নামক ভাইরাসেরা আক্রান্ত করেছে তারা খুঁজতে থাকলো খুঁজতে থাকলো একটা লোকের সন্ধান পেয়ে গেছে কোন লোকটা তার শিশুর থেকে যে ইতিহাসটা সংক্ষেপে বলছি বাবা সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন সন্তানের নাম সালমান তিন মাস ক্লাস করার পরে সালমান আর ক্লাস করে না বাবা জিজ্ঞাসা করলেন কিরে সালমান ক্লাস করস না কেরে কয় বাবা তিন মাসে ষষ্ঠ শ্রেণীর বই সবগুলো আমার মুখস্থ হয়ে গেছে বাবা বুঝতে পারলেন আমার ছেলে বড় মেধাবী তাকে ইসলামের চিন্তাবিদ বানাতে হবে কোরআনের গবেষক বানাবো বাবা ছিলেন আস্তিক রুশ এলাকায় তারা বসবাস করতেন এই জন্য সালমান রুশদি বলা হয় বড় জ্ঞানী পাণ্ডিত্য লাভ করেছে ইহুদি খ্রিস্টানরা তাকেই লক্ষ্য করেছে তাকেই টার্গেট করেছে টাকা দিয়েছে অফার দিয়েছে সঙ্গে সঙ্গে কাবু হয়ে গেছে তুমি একটা বই লাগবা আমাদের ইতিহাসবিদ মাইকেল এই সাত লিখেছে মোহাম্মদ নবী সর্বশ্রেষ্ঠ তুমিও লেখবা তুমিও মনীষীদের জীবনী লেখবা তোমার বইয়ের মধ্যে এক নম্বরে মোহাম্মদ নবীর জীবনী থাকবে তবে তুমি লেখবা অন্যটা টাকার লোভে করে সালমান নাম দিল স্যাটানিক ভার্সেস প্রথমেই নবীজির জীবনী নবীজির জীবনীর মধ্যে সালমান রুজদির মতো একজন মেধাবী মুসলমান আস্তিকের বাচ্চা হইয়াও সে টাকার লোভে করে নবীজির জীবনীর মধ্যে লেখো মোহাম্মদ নবী মুসলমানদের নবী সন্ত্রাসী নবী কি মনে করলেন টুপিওয়ালা দেখলেই কি পাগল হওয়া যাবে আরো জোরে বলেন বাংলার জমিনে আরো কিছু টুপিওয়ালা ঢুকেছিল মাথায় টুপি দাড়ি মুখের মধ্যে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে রুমাল দিয়া বেসানো কি সুন্দর মেহেন্দি লাগানো দেখলে মনে হয় আল্লাহ সাথে দৈনিক মোরাকাবায় দিদার হয় কিন্তু মাঝে মাঝে ইসলামের কথাও বলতো জিহাদের কথা বলতো মাঝে মাঝে বোমাবাজিও করত এদের পাগল হওয়া যাবে আরো ধরে বলেন এই জন্য বলছি টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না ও মুসলমান জবান দিলেন আল্লাহ গুণগান করব আল্লাহ দুনিয়ার কোন মানুষের গুণগান জবান দিয়া চলবে না যদি হালাল হয় করব অসুবিধা নাই কথা বুঝলেন কিনা আমি যে আয়াতে কারিমা তেলাবাদ করেছি আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি শেখ জমানার পয়গম্বর আমার হাবিব যাকে না বানাইলে আসমান জমিন লৌহ গ্রহ নক্ষত্র ভূমন্ডল নবমন্ডল হাওয়াদন গন্দম জান্নাত জাহান্নাম কিছুই বানাইতাম না নবীন কান্দারি মুক্তির দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি أولياء كار يقبع اختيار جاهل على كار دنيا اختيار مؤمن با رأي دنيا دوزخ است با رأي دنيا جنت است عاشقان ملت مذهب جدا است جداست عاشقارا منت مذهب خداست میان عاشق معشق مزیست কিরামান কাতিবিন রাহান খবর নিস আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে হাজার মানুষ হইতে একজন আল্লাহ ভালো নবীজি দাদা আব্দুল মুত্তালিব যখন আপনাকে ডাক দিল হে আব্রাহা আমাদের জন্তু জানোয়ার গুলো সব ছেড়ে দাও জন্তু জানোয়ার ছেড়ে দিল নবীর দাদা উট জানোয়ার নিয়ে ফিরে আসলেন আব্রাহার অনাহায় বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহ দেখেন কিনা জুড়ে বলেন নবীজির দাদা কমের চেয়ারম্যান আব্দুল মুতালিম সৈন্যবাহিনী নিয়ে তার কমের লোকজন নিয়ে ওই উঁচু পাহাড়ের উপরে উঠে যায় আল্লাহ আলামিন নবীজিকে নবুয়াতির পরে আবার একটা সুরা নাজিল করে জানায় দিলেন এ পয়গম্বর আপনি কি শোনেন নাই আপনি কি জানেন নাই আলাম তারা কাইফা ফি وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعسف مأكول ও পয়গম্বর আপনি কি শোনেন নাই আরাম তারা আপনি কি দেখেন নাই ঘটনাটা নবীজি জন্মের পরে না আগে জোরে বলেন তাহলে আল্লাহ কেন বললেন দেখেন নাই নবীজি তো দেখার কথা নয় এজন্য কোরআনের শব্দ কি কখনো মানুষের মাঝে ফতুয়া দেওয়া যাবে না তর্জমা করে কখনো ফতুয়া দেওয়া যাবে না যদি শুধু তর্জমা জেনে ফতুয়া দেওয়া হয় তার তাফসির জানা না থাকে ওই তর্জমামূলক ফতুয়া দিয়া মানুষ পথভ্রষ্ট হবে কোনোদিন পথের দিশা পাবে না এজন্যই ডাক্তার জাকির নায়কের দ্বারা মানুষজন পথভ্রষ্ট হয় কারণ সে মুফাসিরি না ইংরেজি ট্রান্সলেশন দেখে মুখস্থ করেছে কোরআন শরীফ তেলাওয়াত করতে যান না আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কাছে এই ফটুয়া নেই একজন ডাক্তার ফার্মেসি দেয় আর একজন ইঞ্জিনিয়ার লক্ষ টাকা বেতন পায় জ্ঞান বেশি যোগ্যতা বেশি দাম বেশি আপনারা বলেন তো আসলে দাম কার বেশি ফার্মেসিওয়ালার না ইঞ্জিনিয়ারে আরো ধরে বলেন ইঞ্জিনিয়ারের জ্ঞান বেশি বেতন পায় বেশি যোগ্যতাও বেশি ঠিক আছে কিন্তু ফার্মেসিতে এসে যদি বলে সর ঔষধ আমি বিক্রি করব রোগী ভালো হবে না আরো মরবে তুমি যত বড় জ্ঞানী হও এই বিষয়ের জ্ঞান তোমার মধ্যে নাই কিনা বলেন ডাক্তার জাকির নায়ক ইসলামের দাওয়াত দেয় কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু কোরআনের জ্ঞান যার মধ্যে নাই সে নিজেও বলে আমি মাদ্রাসায় পড়ি নাই আমি কোনো আলেম না যে মাদ্রাসায় পড়ে নাই আলেম না দিনের দাওয়াত তুমি দিতে পারো ফতুয়া দাওয়াত তোমার জন্য জায়েজ নাই তোমার মতো মোল্লা যদি ফটুয়া দিতে যাও কোরআনের তর্জমা করে সাধারণ মানুষগুলো পথগ্রস্ত হওয়া ছাড়া অন্য কোনো গতি নয় এটাই হল বাস্তবতা আজকে এরা তাদের বিভিন্ন ভিডিওগুলো ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মোবাইলে মোবাইলে ছড়াইয়া মানুষকে ইমান হারা করতেছে আমাদেরও পদক্ষেপ নিতে হবে প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা ওয়াজ মানুষের মোবাইলে মোবাইলে ছাড়া দিতে হবে যত মানুষের মোবাইলে হক আহ্বান ছাড়ানো যাবে আল্লাহ রহমতের বাতিল কোনোদিন আমার সমাজের সামনে দাঁড়াতে পারবে না সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি আর ধরে বলেন আমি আল্লাহ বললেন আলাম তারা আপনি কি দেখেন নাই আসলে এখানে এই শব্দ দেখে অর্থ করা যাবে না এখানে উদ্দেশ্য দেখা নয় আপনি কি শুনেন নাই জানেন নাই হাতি বাহিনীর কথা আমি সুরা পিলে ব্যাখ্যা বা তাফসিল করতে পারবো না আমি শুধু বরকতের জন্য সুরাজ আপনাদের মাঝে তেল আওয়াজ করেছি যখনই হাতি বাহিনী আসলো আবাবিল নামক একজাক পাখি পাঠা দিলেন নবীজি দুনিয়াতে আসছেন আসার আগের থেকেই আগমনী বার্তা দিয়াই আল্লাহ রব্বুল আলমিন বুঝায় দিলেন নবীজ এই বংশের থেকে আসতেছেন নবীজের রহমত তার পূর্বাবাস আমি নবীর জন্মের আগেই দেখা দিলাম হাতি বাহিনী আসছে তুমি কত বড় ষড়যন্ত্র করবা তুমি যত বড় ষড়যন্ত্র করবা সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্বাতকারীকে সবচেয়ে বড় কৌশলকারীকে ওয়ামাকারু ওয়ামাকারু আল্লাহ না তুমি যত বড় ষড়যন্ত্র করো না কেন যত বড় কৌশলী হও তোমার ষড়যন্ত্র নস্বাতকারীর জন্য কে যথেষ্ট নমরুদ নাম্বার ছাড়া একটা ব্যাকুব ছিল নাম শুনছেন নি উষা পাহাড়ের উপর উঠছে আল্লাহকে মারার জন্য আল্লাহ দিকে তীর নিক্ষেপ করছে আল্লাহ বড় কৌশলী তীরের মাথায় একটু রক্ত লাগা দিলেন নমরুদ সারা এলাকার মধ্যে দৌড়ায় আর বলে মুসার খোদারে মেরে ফেলেছি এবার রাজত্ব আমার সব যাকে সামনে পায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আমি তোদের প্রভু আর সামনে দাঁড়াবি না আমার সামনে মাথা মতো কর বেশি কথা বলবি না চোখ উঠায় কথা বলবি না আঙুল ঝুলাইয়া কথা বলবি না চোখ রাঙালি দিবি না মাথা মতো রাখবি চোখ নামায় রাখবি আমার সামনে মতো শিকার করে থাকবি দৌড়ায় আঙ্গ উল্লাস করতেছে হঠাৎ করে একটা ল্যাংরা মশা মহারাজের নাকের মধ্যে ঢুকে গেছে এক কথা গিয়ে অবশ্যই একটু নাড়া দেয় আর বেটা ভাই এই দারোয়ানের দিকে আয় মাথায় একটু টিপ দে মাথায় কেন বেটা ভাই টিপ দিছে আরো জোরে দে আরো জোরে দেয় যত জোরে দাও ততই তো মজা আরো জোরে দে মহারাজ আর পারি না কথা ঘুষি মার এবার ঘুষি মারে মহারাজ কেমন লাগে কয় মজা লাগে আরো জোরে মার যত ঘুষি তত মজা যত ঘুষি তত মজা দারোয়ান কয় সুযোগ পাইছি আর সার দেওয়া যাবে না জীবনে কম লাগতে লাগতেও নাই কম ঘুষিয়ান ঘুষিয়া নাই আজ্ঞা সুযোগ পাইছি জুতার বাড়ি দিয়া সার মহারাজ আঙুলের মধ্যে বেটা ভাই ঘুষি দিতে পারি না জুতা আমার উনি কেমন ওই বোকে ভালো হবে তাহলে দরজা বন্ধ কর দরজা বন্ধ করে জুতার বাড়ি দেয় কয় কেমন লাগে মজা লাগে ও বন্ধ আল্লাহ বলেন বন্ধ আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু সারি না একবার যারা ধরি সাংবাদিকের জুতা তাহার গালে মারি জেলখানার মধ্যে ভরি ও বাংলার মুসলমান ভুলে গেল কি নয় বছরের শাসক দশ বছরের জেলখানা এখন কথার কোন স্টেশন নাই একটা মানুষ দুই পয়সারও দাম দেয় না কি বলেন কি নিয়ে বাহাদুরি করেন কোন বাহাদুরি করে লাভ নাই ও মুসলমান নামদার বুসের মতো ক্ষমতাসী বর্তমান জমানার মধ্যে বিগত এর আগে কেউ ছিল না কিন্তু আল্লাহ দেখা দিলেন একজন সাধারণ সাংবাদিক দিয়া জুতা পিঠা করাইছেন যা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ দেখছে সম্মান দেওয়ার মালিককে বেইজত নিজের গুণে হয় তবে নিজের খাসলাতে আল্লাহ বেইজতি করেন ঠিক কিনা বলেন ও মুসলমান এত দাপটওয়ালারও মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে জিরো বানায় দিতে পারেন ঠিক কিনা সাংবাদিককে ধমকাইতো দলীয় নেতাদের ধমকাইতো বিরোধী দলীয় নেতাদেরকে ধমকাইতো এলাকাবাসীদেরকে ধমকাইতো ওলামাই কেরামকে ধমকাইতো একটা ভুলের কারণে আল্লাহ দেখা দিলাম বাংলার জমিনে প্রকাশ্যে আসতে পারে নাই গোপনে আসছে আইসা ঘরে বসবাস করতে পারে না ডাইরেক্ট জেলখানার মধ্যে ঢুইটা হালুয়া রুটি খায় কথা কয় না ও মুসলমান ইমানদার আরে সমাবেশিত মুরতাদ লতিফ সিদ্দিকি কি সিভায় পরারাজে পড়লি ভারত সিলি ভালো সিলি তসলিমা নাসরিন দাউদ হায়দারের সাথে দোস্তি পাতা ইতি ভালো থাকতি খোলামেলা ঘুরতেও পারতি বাংলার জমিনে ঢুকছো এমন একটা জায়গায় ঢুকছো বাংলার জমিনে যতদিন মুসলমান আছে জেলখানা থেকে বের হওয়া তোমার সম্ভব নয় বাংলাদেশের মুসলমানেরা ঝাড়ু জুতা নিয়ে বরং করার জন্য অপেক্ষা আছে ঠিক কিনা মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রই বাংলাদেশ আউলিয়া একরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন মসজিদের রাজধানী বাংলার জমিন মাদ্রাসার ফ্যাক্টরি বাংলার জমিন এ মুসলমানরা যখন তৈরি করতে হবে সারা দরবারকে জানা দিতে হবে আমরা বাংলার জমিনের মুসলমান পবিত্র জমিনকে কোন নাস্তিক মুরতাদ করতে ও অপবিত্র করতে দেয়া যাবে না যাবে না যাবে না মুসলমান মেম্বার আল্লাহর হকের আওয়াজ কোনোদিন বন্ধ হবে আর আমার জবানটা বন্ধ করে দিলে হকের আওয়াজ বন্ধ হবে না হবে না কিছু বলেন দিয়া গ্রাম যদি পছন্দ না হয় লাল কালির কলম নিয়ে পারে আয়াতটা কেটে দাও হাদিসটা কেটে দাও সম্ভব ন্যাক আলেমের জবান বন্ধ করে কি হবে একটা বন্ধ করা হবে যেই আয়াত কোরআন আছে সেগুলো পরে আবার আর একজনে বলবে আওয়ামী স্লোগান দেয় এক মুজিব লুকান করে লক্ষ মুজিব ঘরে ঘরে আবার স্লোগান দেয় এক জিয়া লুকান করে লক্ষ জিয়া ঘরে ঘরে তাহলে ওলামায় কেরাম কি বাইরে বাইরে নাকি সারা বিশ্বের ওলামায় কেরামের পক্ষ থেকে স্লোগান দেওয়া যায় এক আলেম লুকান করে এক মুক্তি মুবাসির মোহতামিম করে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায়ে ঘরে ঘরে তৈরি করে দিবে হকের আওয়াজ বন্ধ হবে আরো জোরে বলেন ওই জাতীয় মসজিদে বসে জাতীয় ভাষণ দিতেন মুক্তা করে এখন জাতীয় মসজিদ থেকে দেশের নোংরা বক্তব্য বের হয় কথা হয় না ও মুসলমান ইমানদার আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ চলে গেলেন যদি মনে করা হয় হকের আওয়াজ বন্ধ হয়ে গেছে না না আমরা দেখেছি হকের আওয়াজ নিয়ে সামনে এগিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ তিনি চলে গেলেন হকের আওয়াজ বন্ধ হয় নাই এ মুসলমান হকের আওয়াজ নিয়ে সামনে আগাইলেন তৎকালীন বাংলার জিন্দা শাহজালাল আকস্মিক নেতা আলি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমলাই রহমাতুল্লাহ যিনি কাপড়ের কাপড় মাথা হাতে রাস্তার মধ্যে নেমেছেন কারো তো আক্কা করেন নাই ঠিক কিনা তো সৈয়দ ফজলুল করিম সামনে আগে এলেন মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ চলে গেলেন না না হকের আওয়াজ বন্ধ হয় নাই হকের আওয়াজ জারি আছে একটা আওয়াজ দেয় সারা বাংলার জমিন কেঁপে উঠে ঠিক কিনা ধরে বলেন সে আওয়াজ বন্ধ হবে না হকের আওয়াজ দিয়া বাংলার জমিনে বিরাজ করতেছেন তারুণ্যের অহংকার আমিরুল মুজাহিদিন হজরত পিসাবুল চরমলাই মুক্তি সৈয়দ করিম ফয়জুল করিম আল্লামা আহমদ শফি আল্লামা জুনায়দ বাবু নগরী ঠিক কিনা ধরে বলেন যখন এটা ডাক দিবেন আমরা মুসলমান হিসেবে বাংলার জমিনে তাদের নেতৃত্বে নাস্তিকদের বিরুদ্ধে সবসময় অবস্থান করব যদি রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব যা কিছু দরকার দিব দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবো জানি না বাঁচতে যদি চাই কুত্তা শিয়ালের মতো বাঁচতে চাই না বাঁচবো মুসলমান মুসলমানের মতো বাঁচবো মুসলমান সিংহের জাতি ভেড়ার জাতি না مسلمانی بود گردن نهادار ایمان خود ببست خاز دادار او مسلمان কেমন مسلمان হইল কেমনে মুসলমান হব আল্লাহ শিখাই দিচ্ছেন ইসলাম মানা কঠিন নয় ইসলাম মানা কিন্তু একবারে দুরূহ ব্যাপার নয় যা দরকার কিভাবে চলবা কিভাবে খাইবা সব আল্লাহ শিখাইছেন কোরআনে যদি অস্পষ্ট হয় হাদিসের দিকে তাকাও হাদিস যদি এক বিষয়ে কয়েকটা হাদিস পাওয়া যায় এক বিষয়ে কয়েক ধরনের হাদিস থাকে ভাই নাই চিন্তা নাই চার মাঝে হাবের দিকে তাকাও সমাধান পাওয়া যাইবা এখন যদি বলা হয় মাজাহাব মানি না সমাধান কেমনে বের করবা একটা জায়গা ছিল বাংলা জমিনের মধ্যে যেই জায়গায় যত দল দুনিয়ার মধ্যে থাকুক না কেন ওই জায়গায় কোনো বিভেদ ছিল না সবাই এক হয়ে চলত সেই জায়গাটার নাম মসজিদ কি জোরে বলেন কিন্তু এমন একটা ফিরকা ভয়ঙ্কর ফিরকা বাংলার জমিনে ঢুকেছে সেই মসজিদের মধ্যেও ভাব শুরু করে দিয়েছে ঘুমান মনে করছেন বুঝি আমি ঘুমাই সবাই দাওয়ার দিক সবাই কি ঠেকা নাকি জেলা ঈদগা ময়দানে বিষয়ে আলোচনা করে গেছি দায়িত্ব শুধু একা একার নয় দায়িত্ব সবার যদিও দায়িত্ব পালন করি নাই একজন উদ্যোগ নিবে সবার তার সহযোগিতা করতে হবে আপনি ঘুমান যেই কালেমা করে মুসলমান হলাম সেই কালেমার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু হচ্ছে গত দুই মাস আগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর তালহা গার্মেন্টস এলাকায় এক মসজিদ থেকে নাম লামাদাবিরা পবিত্র কালেমার থেকে নবীজির নাম কেটে দিয়ে ফতুয়া দিয়েছে যারা লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়বে তারা মুশ্রিক হয়ে যাবে আপনার সন্তানকে যেখানেই পড়ান না কেন প্রত্যেকটা মুসলমানের সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হয় কালিমাই তৈবা ইহু মুহাম্মাদুর সেই কালেমার বিরুদ্ধে লাগছে আপনি কি করবেন ঘুমাবেন যেই কালেমার উপরে ইমান মন্দি সেই কালেমার বিরুদ্ধে লেগেছে কালেমার থেকে নবীজির নাম বাদ দিয়ে ওরা নদীর সিদ্দিকের যে কম অন্যায় করে নাই প্রত্যেকটা মুসলমানকে রুখে দাঁড়াতে হবে না হয় ইমান থেকে সম্ভব নয় আর কত ঘুমাবেন আর কত ঘুমাবেন আপনি মুসলমান আপনার ইমান চলে যাচ্ছে আপনার ইমান চুরি হয়ে যাচ্ছে আপনি ঘুমাবেন সেটা হতে পারে না বিবাহ করছে বিবি কথা শোনে না বাবার কাছে গেল মায়ের কাছে গেল মাগো কেমন মেয়ে বিবাহ বিবাহ করাইলা মেয়েটা তো কথা শুনে না কয় মেয়ের বাবার কাছে যাও আব্বা কেমন মেয়ে বিবাহ দিলেন আপনার মেয়ে তো কথা শুনে না কাছে আসে না কয় বাবা ডাক্তার দেখাও ডাক্তার দেখাইছি কবিরাজ দেখাও কবিরাজ দেখাইছি তাহলে মনে হয় জিনে ধরছে যাও যাও একজন জিন বিশেষজ্ঞের কাছে যাও কয় জিনের ডাক্তার দেখাইছি কাজ হয় না এক বছর দুই বছর আড়াই বছর চলে যায় হঠাৎ একদিন রাত্র গভীর আড়াইটা তিনটার দিকে ওই বিবি স্বামীকে জড়া যাচ্ছে স্বামী কয় অবাক কাণ্ড এই একটা রাত্রের জন্য কত কষ্ট করলাম ডাক্তার দেখাইলাম কবিরাজ দেখাইলাম ও বিবি তোমার জিন কি চলে গেছে কয় না আমার সাথে তো জিনই নাই তোমার সাথে এমনি দ্বন্দ্ব ছিল তাহলে আজকে কেন কাছে আসছো ও স্বামী ঘরের মধ্যে চোর ঢুকছে কি ঢুকছে স্বামী লক্ষ্য করে দেখলাম ঘরের মধ্যে স্বামী স্ত্রী যেইটা আপনার কেউ নাই এ স্বামী চিন্তা করলাম বাবার বাড়ির থেকে এত স্বর্ণ গহনা তোমার বাড়ির থেকে স্বর্ণ গহনা তোমার মাথার গাম পায়ে পড়ানো পরিশ্রমের সম্পদ ঘরের মধ্যে এত আপন মানুষ দুইজন যদি দ্বন্দ্ব লাগে ওই শরীর দম সব সম্পদ নিয়ে যাবে এই চিন্তা করে তোমার হাতে হাত মিলাইলাম সোর যদি দেখে আমাদের মধ্যে একতা আছে আর কোনোদিন আমাদের সম্পদ চুরি করবে না এ শনি তো বা করছি গো আর কোনোদিন ঝগড়া করবো না চলো কাদের কাঁধ মিলাইয়া এক হইয়া চলি ও মুসলমান আর কত দেখবা আমাদের ইমানের ঘরে একবারে পিছন পর্যন্ত চোর ঢুকে গেছে ইমান চোর এখনো যদি হাতে হাত না মিলাও ও মুসলমান কাপড়ের হাতে মার খাওয়ার জন্য প্রস্তুত হইয়া যাও বড় আসুন বড় দুঃখ গো একদল মুসলমান মার খায় আর একদল মুসলমান তাকাইয়া তাকাইয়া দেখে আর হাসে পাইলেন বিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আও কামা قال النبي عليه الصلاة والسلام তোমরা নামাজ পড়ো নবীকে যেভাবে নামাজ পড়তে দেখো অতএব পীরের কাছে যাওয়া যাবে না তাবলিগে যাওয়া যাবে না ওলামা একরামের কাছে যাওয়া যাবে না নবীজি যেভাবে নামাজ পড়ছে সেভাবে পড়ো মাজাহাত মানা যাবে না ডাইরেক্ট কোরআন মানো হাদিস মানো কয়েকটা প্রশ্ন করব প্রশ্নগুলোর উত্তর উচ্চ আওয়াজে দিবেন যদি বুঝে আসে নবীজির মতো নামাজ পড়তে বলছেন নবীজি নিজে কে বলছেন আমাকে যেভাবে দেখো দেখার কথা বলছেন শোনার কথা বলেন নাই কি বলছেন আমাকে যেভাবে রয় তুমু নি তোমরা আমাকে যেভাবে দেখো উসল্লি সেভাবে নামাজ পড়ো সল্লু তোমরা নামাজ পড়ো কামা যেভাবে রয় তুমু তোমরা দেখো নি আমাকে উসল্লি সেভাবে নামাজ পড়ো কে বললেন নবীজি বলছেন কে বলছেন নবীজিকে দেখে দেখে নামাজ পড়তে বলছেন আপনি যে দাওয়াত দিলেন তুমিও নবীজির মতো নামাজ পড়ো কারো কাছে যাইবা না তুমি কি নবীজিকে দেখছো কখনো নবীজি বললেন নবীজিকে দেখে দেখে নামাজ পড়তে আমরা কি নবীজিকে দেখছি তাহলে নামাজ পড়বো কি নামাজ বাদ দিয়া দিব বাদ তো দেওয়া যাবে না কি করা যাবে নবীজিকে দেখে দেখে নবীজির মতো নামাজ পড়ছেন কারা আরো জোরে বলেন সাহাবায় কেরামকে দেখে সাহাবায় কেরামের নামাজ দেখে নবীজির মতো নামাজ করেছেন তাবিন তাবিনের নামাজ দেখে মতো নামাজ তাবে তাবিন আইমায় মুজতাহিদিন সালফে সালিহিন আকাবিরিদিন ওলামায় বর্তমান পীর মাসায় ওলামায় কেরাম অতএব আমরা এখন ওলামায় কেরামের নামাজ দেখে নামাজ পড়াটাই হবে রসুলের নামাজ পড়া ঠিক কিনা বলেন যদি বলা হয় ওলামায় গ্রামের কাছে যাইতে পারবা না তার মানে আমাদেরকে নামাজ থেকে গাফেল করতে চায় নামাজ থেকে কি করতে চায় আর একটা কথা বলি সভাপতি সাপ যদি চেয়ারে না থাকে তার আসন দখল করে কে জোরে বলেন সহজ সভাপতির কাজ কি সভাপতি যেই কাজটা করত সহ সভাপতির প্রতিও সেই কাজ কর্মীরা দায়িত্বশীলরা সভাপতির থেকে যেভাবে অনুমতি নিত যেহেতু সভাপতি নাই তার অনুপস্থিতিতে সহসভাপতির থেকেই সেভাবে অনুমতি নিতে হবে তাহলে নবীজি নাই নবীজির স্থলাভিষিক্ত একটা দল আছে না নেই মন গড়া না দলিল দিয়া বলতে হবে ইন্নাল উলামা ওয়ারাতাতুল আম্বিয়া আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম এই হাদিস দিয়া অধিকার ভুক্ত হইল একদল মানুষ যাদেরকে আমরা ওলামায়ক রাম হিসেবে চিনি এই হাদিস বলে গেলেন নবী এই হাদিসের আলোকে সমস্ত ওলামায়ক রাম নবীজির স্থলাভিষিক্ত এই হাদিসের ব্যাখ্যায় রইসুল মুফাসির নবীজির চাচা হজরত আব্দুল ইবনে আব্বাস বলেন এ বিশ্বাসী মানব মন্ডলী যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় তোমাদের নবী যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় কারা নবী তার মানে কোলামায় কেরামের কাছে ওহি আসে জোরে বলেন জিব্রাইল আসে কিতাব নাজিল হয় তার মানে কি তাহলে মর্ম কি সন্তান মায়ের গর্বের মধ্যে গর্বে থাকাকালীন বাবা মারা যায় সন্তান ভূমিষ্ণ হয়ে গেছে চাচা লালন পালন করছে সন্তানের সময় বড় হয়ে গেছে ডাক দিছে একাল্লা গোলাম ও সন্তান বলো তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার পরিচয় কি তোমরা কোথায় থাকো ছোট্ট শিশু ডাক দিয়া বলে আমার গোলাম আমার বাবা নাই যদিও বাবা চাচাই আমার কাছে আমার বাবা বলে কিনা চাচাই আমার কাছে তার মানে কি চাচা ওকে জন্ম দিছে তাহলে কেন বলল বাবার যে দায়িত্বগুলো ছিল সেগুলো পালন করছে চাচাই বিদায় আমার কাছে চাচাই আমার বাবা ওলামাই কেরাম তোমাদের নবীর মর্ম বা অর্থ কি ও মুসলমান যেই জমানায় নবী থাকবে না ওই জমানায় ওলামাই কেরাম তোমাদের নবী কেন নবী যেই দায়িত্ব পালন করতেন সেই দায়িত্ব পালন করবেন ওলামায় কেরাম অতএব নবী যেই কথা বলছেন এখন ওলামায় কেরাম সেই কথা বলবে আমি আলমকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো কারণ আমি দায়িত্ব প্রাপ্ত হইলাম এই হাদিস দিয়া অধিকারভুক্ত হইয়া পালন নবী হুয়া আলাইহি ওয়াসাল্লাম বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা قال النبي عليه الصلاه والسلام এই হাদিস দিয়ে আমরা দায়িত্ব পাইলাম দায়িত্ব পাইয়া নবীজির পক্ষ থেকে নবীজির মতন নামাজ দেখাবে কারা পীর মাসায় আমার একরাম তাদের কাছে যাওয়া লাগবে কি লাগবে না এই হাদিসের যদি আমল করতে চাই তাতে পীর মুন্দি লাগবে তবলিগ লাগবে আমার একরাম লাগবে কথা কয় না এবার আসেন যদি তারা বলে আমরা মাঝহাব মানি না তাকলিদ করি না কি মানো আমরা বোখারি মানি মুসলিম মানি আবুদাউ তিরমিজি মানি তিরমিজি যে মানো তোমার কি ইতিহাস জানা আছে ইমাম বোখারি আগে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আগে বলেন না ইমাম আবু হানিফা ছিলেন তাবি সাহাবিদেরকে দেখেছেন কয়েকজন সাহাবি দেখেছেন ইমাম বুহারি তার পরের মানুষ তুমি ইমাম আবু হানিফাকে বিশ্বাস করতে পারলাম না ইমাম বুখারিকে বিশ্বাস করলার কারণটা কি আমরা কিন্তু আমরা অবিশ্বাস করি না ভুল বুঝছেন না বুঝানোর জন্য তুলনামূলক হিসাবে কথাগুলো বলতেছি বুখারি শরীফ যে সহি হাদিস এটা সহি হাদিস দিয়ে তুমি প্রমাণ দিতে হবে বুখারি শরীফ যে সহি হাদিস এটা তুমি কই পাই না বুখারি যে সহি এটাও বা কই পাই না কোন হাদিস মারফু মাউজু সহি মুরসাল এগুলো তুমি কোথায় পাইলা যদি বলা হয় বলবে আমরা বোকারির থেকে যেগুলো আসছে আস্তে আস্তে একটা কিতাব থেকে পাইছি আমরা একটা কিতাব পড়লাম এরা যে তাকলিফ করে তার প্রমাণ আমি দিচ্ছি মুখে তারা মিথ্যা বলে কি তারা আদি পড়ে কিনা কথা না যেই কিতাব পড়ে এটা কি সে নিজে নিজে আসমান থেকে পাইয়া লাগছে না কেউ লেখছে কেউ লেখছে তার লেখা পড়িয়া কিছু আমল করা মানে তো তাকলিফ করা আমি একটা বই পড়লাম এ বইটা কইরা যা দেখছি আমি মানছি তার মানে এই লেখকের তাকলিদ আমি করতেছি তাহলে ওরা যদি বলে তাকলিদ করা হারাম ওদের ফতুয়ায় ওরাই হারামই করতেছে কথা না এরপরে যদি বলে কারো কাছে যাওয়া যাবে না কোরআন হাদিস মানো আচ্ছা আপনারা বলেন এই কথা যখন তারা বলবে আপনারা একটা প্রশ্ন করবেন তুমি যে বললো বললা কারো কথা মানা যাবে না কোরআন হাদিস মানব তাহলে তোমারটাই বা মানবো কেন তুমি তো কোরআন নাও হাদিসও নাও তোমারটা মানবো কেন তোমারটা যদি মানতে পারি তাহলে সময় বিশ্বের আরো বেশি আগে মানতে হবে আবু হামিদের তো কথাই নাই এরপর যদি বলা হয় কোরআন হাদিস মান বা কারো কাছে যাওয়া যাবে না একটা ছেলে বালেগ হয় পনেরো বছরের সময় সে কোরআন হাদিস মানবে কিভাবে শিক্ষা করা ছাড়া মানার কোনো উপায় আছে যেটা বলেন তাহলে শিক্ষা করতে হবে তারপরে মানতে হবে তা আপনি যে মানবেন শিক্ষা করবেন শিক্ষা করতে গেলে কারো কাছে যাওয়া লাগে কিনা চতুর্মুখী ষড়যন্ত্র দিয়া তারা আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের এর থেকে সাবধান থাকতে হবে সাবধান হতে হবে সাবধান না হলে উপায় নেই ঠিক কিনা যেরকম বলেন মুসলমান কিভাবে হব আল্লাহ শিখায় দিচ্ছেন মনে আছে তো নবীজিকে বলেছেন হে পয়গম্বর আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুসলমানি বুবাদ গর্দন হাদান বদস্তে খাজা দাদান ও মুসলমান তোমার জীবনের লাগাম আল্লাহ হাতে দাও যেমনে ঘোড়ার লাগাম মালিক ধরলে ঘোড়া তার নিজ ইচ্ছায় চলে না মালিকের ইচ্ছায় চলে ও মুসলমান জীবনের লাগাম আল্লাহ হাতে দিয়া ডাক দাও আল্লাহ আমার জীবনের লাগাম তোমার হাতে দিলাম আল্লাহ আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার ইবাদত আমার পরহেজগারি আমার জীবন আমার মরণ আমার তাকওয়া যা কিছু আছে সব তোমার জন্য আল্লাহ তুমি যদি সুখ দাও আমি রাজি আছি দুঃখে রাখলেও রাজি আছি গরিব বানাইলেও রাজি ধনী বানাইলেও রাজি আয় আল্লাহ তুমি যেভাবে রাখবা আমি তোমার সব সিদ্ধান্তের উপরে রাজি আছি এর নাম মুসলমান এর নাম কি জোরে বলেন নমরুদ কর দে জুতার বাড়ি দে যত কত মজা মনে আসেনি এবার কয় মহারাজ ঝাড়ু লুমনি কয় ল তাড়াতাড়ি ল ঝাড়ু বাড়ি দেয় কয় যত বাড়ি দাস তত মজা লাগে আর হয় না এবার মুগুর ল মুগুর নিয়ে একবারই জায়গায় শীত পটান মুসলমান গোলামি করি আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে কেন বাঁচাই না তোমার গোলামি করতে হবে নেতামি নয় আল্লাহ বলে দিলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজআ বাদাত নিস্ত মাকসুদ আযহা আল্লাহ পাঠাইলেন গোলামি করার জন্য বন্দা আমি আল্লাহ পাঠাইলাম গোলামি করার জন্য গোলামি করার নেতা আমি করিস না আমরাও নামাজের মধ্যে আল্লাহ সাথে শিখেছি উক্তি দেয় আল্লাহ আমরা তোমার গোলাম তোমার এবাদত করি প্রত্যেক রাকাতের মধ্যে সুরা ফাতেহা করা লাগে কিনা প্রত্যেক নামাজের মধ্যে সুরা ফাতে আসে না নাই জোরে কোন আসে না নাই জানাজার নামাজে আসেনি আছে বলে জানাজার নামাজে আছে তাহলে কেন বলেন সব নামাজে কেরাত আছে সুরা পাতে আছে এই লামাজাবিরা এইটাই বলে প্রত্যেক নামাজের মধ্যে সুরা পাতে লাগবে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব কোনো নামাজ হবে না সুরাফা হাতে আসারা এই দলিল দিয়া বলে জানাজার মধ্যে সুরাফা হাতে লাগবে আমার বুঝে আসে না ওদের কি কমন সেন্সটুকু নাই ওদের কি সাধারণ জ্ঞানটুকু নাই ওদের মতো মূর্খ দুনিয়ার মধ্যে হইতে পারে না আরে আমরাও তো মানি প্রত্যেক রাগাত নামাজের মধ্যে সুরাফা হাতে লাগবে সেটা আমল করি কিন্তু জানাজা কোনো নামাজ নয় জানাজা দোয়া জানাজা কি নামাজ হইলে রুকু করি নামাজ হইলে সেজদা কই না না এটা নামাজ নয় এটা দোয়া এই জন্য এটার মধ্যে সুরা ফাতেহাও নাই এটার মধ্যে কি নাই প্রত্যেক নামাজ সুরা ফাতেহা পড়ি ফাতেহার মধ্যে আল্লাহ করবার একটা স্বীকারোক্তি দেই ইয়া কানা গুদু ইয়া কানাস্তাইন আমি তোমার ইবাদত করি তোমার গোলাম তোমার কাছে সাহায্য চাই এখানে স্বীকার করলাম আল্লাহ তুমি আমি তোমার গোলাম তুমি আমার মুড়ি কিন্তু মসজিদ থেকে বার হইয়াই হারাবিন ব্যাংকে যাই লোন আনার জন্য আমার বলে কি স্বয়ং সম্পূর্ণ দাতা তুমি গো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া সাহায্যকারী নাই সবকিছু দেওয়ার মালিক কে জোরে বলেন বন্ধদের দরবারে কেন দৌড় যাও আবার ভঙ্গরা ছন্দ মিলাইয়া কয় আল্লাহর দণ্ড বিড়ি দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহ গায়েব না হাজের আরো জোরে বলেন বলল আল্লাহ গায়েব এটা তারা বিশ্বাস করবে যারা মানবে এই ছন্দ যারা পড়বে সবাই মুশ্রিক হয়ে যাবে কারণ আল্লাহ গায়েব না হাজের আল্লাহ বলেন কি যেদিকে তাকাইবা ঘাড় ফিরাইবা আমি আল্লাহ সি আমি আল্লাহকে দেখবা চর্মচক্ষু যদি সম্ভব হয় বিশ্বাস করে করতে হবে আমি আল্লাহ সব দিকে তুমি যেখানে যাও আমি আল্লাহ তোমার সঙ্গেই তোমার সার যতদূর এর চাইতো আমি আল্লাহ তোমার নিকটে কার কথা ও পয়গম্বর আপনার কাছে যদি আমি আল্লাহ সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে অবস্থান সম্পর্কে আপনি বলে দেন আমি নিকটে আছি অতি নিকটে আল্লাহ ধারে না দূরে কথা হয় না আরো দূরে বলেন কত ধারে আপনি যে ডাক গবেষণা করবেন চিন্তা করবেন তার চাইতো আল্লাহ কাছে আল্লাহর দান নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর দান কাদের দিয়া নবী গেছেন খালি হইয়া শুনে আছে আদমি রে কেউ ফিরে না খালি হাতে বা বাহারে তোর দরবারে আসলে কথাটা একেবারে মিথ্যাও নয় কেউ তো খালি হাতে ফিরে না কেউ মাথার মধ্যে চুলের জট গায়ে সারা চট হাতে গাঞ্জার পট নিয়া ফিরে সুহান নামের টাইটেল দেখছেন ওই মাহফিলেও বলছিলাম এক এক নামের টাইটেল নিজের নামটাও খুঁজে পাওয়া বড় মুশকিল তবে নামটা বড় আকারে লেখে এজন্য বোঝা যায় এটা পীর বাবার নাম এমন এক টাইটেল আমার পীর মুড়িদের বাড়িতে গেছে মুড়ির তো পাগল পাগড়ি দিয়া পাগড়ি ভাঙবো না লঙ্গি দিয়া পাগড়ি ভাঙবো বেউস বিবির ডাক দিয়া কয় যা তাড়াতাড়ি বাবা আইছে বাবার পাউটি আমি বাজারে যাই বড় কাতলা মাছ আনবো রুই মাছ আনবো মাথাটা বুনা কইরা খাওয়াবি মুফতি অনেক রামের অভাব নাই এখন অনেকে ফটোয়া দিবে ও মুসলমান এখন চায়ের দোকানের তুলে তুলে মুফতি পাওয়া যায় ফতুয়া দেওয়া শুরু করছে কি হুজুর আইলো এটি ফতু গিবক গায় ও মুফতি ফতুয়া দিবা আর একটা ফতুয়া জানো গিবত গাওয়া যেমন হারাম ছয়টা কারণে গিবত আবার গাইতে হবে এই ছয় কারণে কখনো কোনো কারণে সুন্নাত কোনো কারণে জায়েজ কোনো কারণে ওয়াজিব কোনো কারণে ফরজ আমি যেটা বলতেছি এটা আমার জন্য অবশ্য করণীয় কারণ এই গিবত গাইলে মানুষ ইমান থেকে বাঁচতে পারবে ইমান নিয়ে বাঁচতে পারবে ধোকাবাজ থেকে বাঁচতে পারবে সেজন্য এটা বলতেই হবে গেছে মগায় মাছ আনতে বড় মাছ নিয়ে আসছে বাড়িতে এসে দেখে বউও নাই পীরও নাই পীরে মুড়িদের বউ নিয়া ভাগছে এমন খবর আপনারা পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখেন কিনা তাই তোমার আপনি ওয়াজ করার জন্য গেছে ডাক বাংলায় মাহবিল কর্তৃপক্ষ ডাক দিছে দাঁড়ো এমন সুন্দর একটা বিছানা সাজায় রাখবা যেখানে কোনো মরিচা থাকবে না আমাদের পীর বাবা আসবেন সারা রাত খেদমত করবা আর বরকত দিবা দারোয়ানটা আলহামদুলিল্লাহ এমন একটা চাকরি দিলাম পীর দরবেশের কাছে যাইতে পারি না ওলাম ইকরামের কাছে যাইতে পারি না আজকে যেহেতু পীর বাবা আমার দরবারে আসবেন আমার হাত আমার কুতুবখানা আসবেন আমার মেহমানখানা আসবেন আমার পীরের সারা রাত খেদমত করবো আর বরকত দিব সুন্দর করে বিছানা গুছায় রাখছে সাজায় রাখছে রাত্র গভীর দারোয়ান অধীর আগ্রহ নিয়ে বসে আছে রাত্র দেড়টা দুইটা বাজছে দরজার মধ্যে নক করছে দারোয়ান দৌড় দিছে দরজা খোলার জন্য আবার থমকে দাঁড়ায় গেছে চিন্তা করছে খুলবো কি খুলবো না সিদ্ধান্ত নিল আগে পরিচয় লই ডাকাত দল হইলে বড় অসুবিধা হওয়া যাবে জিজ্ঞাসা করলো আপনি কে পীর বাবা চিন্তা করতেছে শুধু নাম বলবো নাকি টাইটেল সহ বলবো সিদ্ধান্ত নিল টাইটেল সহ বলি কারণ মতের পরিধিটা একটু বাড়তি পাবো এই চিন্তা করে পীর বাবায় পরিচয় দিতেছে আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি মুজাহির জামাত গুলিস্তানের কামাল সদরগতির বিমার বিশ্ব আশিকের শয়তান আন্তর্জাতিক বেঈমান অলিকুল শিরোমণি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি সারা গায়ে সুলকানি জনাব চেরাগানি মুজাদ্দিদি নকশবন্দি গুস্তাবন্দি দারোয়ান ভিতর থেকে দরজাটা ভালো করে লাগাই দিছি বাহির থেকে পীর বাবা ধাক্কা একটা দরজা খোল আমি পীর বাবা শিখায় না না দরজা খোলা যাবে না তুমি ডাকাত দল বেচারা কি করবে অপরিচিত জায়গা অন্ধকার মশার কামড় খাইয়া শীতের রাত্রে চাদর মুড়া দিয়া বারান্দার মধ্যে শুয়ে গেছে এদিকে দারোয়ান জিকির করতেছে আল্লাহ ফজর বানায় দাও আল্লাহ ফজর বানায় দাও এতদিন শুনতাম কোন সময় ফজর হয়ে তো কইতে পারতাম মজনদারি বাসকে কি হইল কেন আজান দেয় না ফজর হয়ে গেছে দরজাটা খুলে দিছে তাকে তাকে বারান্দার মধ্যে কে যেন ঘুমা দাওয়ান ডাক দিছে কে এই বারান্দায় শুইল টাকা দিতে হয় কেন এখানে শুনলাম পীরের মেজাজ তো আগের থেকেই গরম লাভ দিয়ে আমি পীর বাবা এত ধাক্কাম ধাক্কাই না দরজা কেন খুললি না ও বাবা আসলেই কি আপনি ছিলেন কয় হা হ্যাঁ, তাহলে আপনার বাকি লোকজন কোথায় কয় মানেটা কি আপনার কর্তৃপক্ষ বলে গেছে লোক আসবেন একজন নাম বলছেন চৌত্রিশ জন আর জাগা দিমু করি কয় মানেটা কি হুজুর আপনার শাহ সাপ কই সুবি সাপ কই মজাবদের সাপ কই জামান সাপ কই চেরাগালি মিয়া কি ঠাও আরে দেখো সারা জানি আমার নাম উপরে নিচে সবগুলো টাইটেল দারোয়ান ডাক বলে ও বাবা আমি দারোয়ান মানুষ মূর্খ সুর্খ মানুষ এত টাইটেল বুঝি না যাদের নামের শুরু আছে এত টাইটেল হয় তাদের জায়গা ডাক বাংলায় হয় না বারান্দাই হয় জিন্স মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ যেই জাতির দিকে সেই জাতি দাবি তো হা যেহেতু গরুর দরবার যার জন্য গরু গেছে গরুর দরবারে ঠিক কিনা বলেন দরবারে বসে আছে মাস্টার গরু নিয়ে যায় এক গরু সাথে থাকে দুই পাও অলা আর এক গরু কথা না এরপরে নাম দিয়া স্লোগান দেয় খাজা বাবা খাজা বাবা কয় কিনা জোরে বলেন খাজা বাবার ব্যাখ্যা জানেন খাজা বাবা কয় আইয়া খা যত বড় খা তারপরে যা খা যা ওরা যে হাতে তালি দেয় আর বলে বাবা খা যা বাবা কথা হয় না ও মুসলমান ইমানদার পীর থেকে সাবধান আমি পীরের বিরুদ্ধে বললাম তার মানে এই নয় আমি পীরের বিরোধী না ও মুসলমান আমি পীরের দরবারে যা যে পীরের দরবারে বেনামাজি গেলে নামাজি হয় বেরোজাদার গেলে রোজাদার হয় বেপর্দা গেলে পর্দা বলা হয় বৎকার গেলে একটা হয় চোর ডাকাত গেলে সোনার মানুষে পরিণত হয় দরবারটার নাম চরমনের দরবার জানা সোহবতে সাদ সাড়ে বেরিয়া লক্ষ তারার হাজার মানুষ হইতে একজন আল্লাহ ভালো ইমানদার ক্ষমতার মালিক কে ধরে বলেন সব কিছু দেওয়ার মালিককে আমরা আল্লাহর গোলাম আল্লাহ আমাদের মুড়ি ওই আবাবিল নামক পাখিগুলো প্রত্যেকের ঠোঁটের মধ্যে একটা পাথরের কণা ছিল দুই পায়ের নখের মধ্যে দুইটা করে পাথর পাখিগুলোই ছোট পাথরগুলো বড় হওয়ার কথা না ছোট হওয়ার কথা যখন পাথরগুলো শ্রীদায় হাতির গায়ে পড়লে আর ছিটকে পড়ে না গায়ের মধ্যে যেখানে পড়ে ফুটা হইয়া অপর প্রান্ত থেকে বের হয়ে যায় মানুষের মাথার তালুতে পড়ে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যায় যন্ত্রণায় চটপট করতে করতে আব্রাহা বাহিনী হাতি বাহিনী ওই জমিনের মধ্যে সব লুটে পড়ে শেষ হয়ে যায় আদের তুহি মে মেরা নেগাহদার ও মুসলমান নবীজি যেদিন ভূমিষ্ঠ হয় নবীজিকে আল্লাহ পাঠাইলেন কি রহমত স্বরূপ কি ধরে বলেন ওয়ামা أرسلناك إلا إلا رحمة للعالمين محمد রাস্তাতে পেশা محمد عربی ہے و نبی رست شوا علم ہوا اس کی پیدائش سے اجالا علم ہوا اس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت সাফাত করেগা আল্লাহ কে পাশে গুনার গারুম মত রহমাতে আলম নবীজি দুনিয়ার মধ্যে আসলেন রহমত স্বরূপ কার ঘোষণা যেদিন নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন রহমাতে আলম আমরা সেই নবীর উম্মত হইয়া নবীজির যে কতবার কষ্ট দেই একবারও চিন্তা আছে আমাদের আফসোস নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো শুধু কষ্ট নয় সন্ধ্যার পরে গোল টেবিল বৈঠকে বসতো আর হিসাব করত আজকে মোহাম্মদকে কে কয়টা পাথর মেরেছ কয়বার থুতু মারছ কয়বার গালি দিয়েছ যে বেশি মারত গর্বিত মনে করত যে কম মারত শেষে ফেটে পড়ত মহিলারাও একেবারে পিছিয়ে ছিল না এরকম কয়েকজন মহিলা নবীজিকে কষ্ট দিয়ে বাড়ির দিকে রওনা হয় বান্ধবীর বাড়ির মধ্যে ঢুকছে এ বান্ধবী মোহাম্মদ নামে এক নবীর আবির্ভাব ঘটেছে আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে নাম শুনছুন বলে হা দু একটা পাথর মারতে পারছি গালি দিতে পারছি না পারি না কারণ আমার গর্বের মধ্যে আট নয় মাসের বাচ্চা তবে তোমরা সাক্ষী থাকো যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আমি তাকে কোলে নিয়ে যাইতে পারবো না দুর্বল মানুষ তবে যখন হাঁটার শক্তি অর্জন করবে তখন মা সন্তান দিলে মোহাম্মদের দরবারে যাব যতদিন পাথর মারতে পারি নাই সব কাজা আদায় করে আসবো সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন সাত দিন হয়ে গেছে আর ধৈর্য ধারণ করতে পারে নাই সন্তানকে কোলের মধ্যে নিয়ে সাত দিনের শিশু কোলের মধ্যে নিয়ে মা রওনা হয় নবীজির দরবারে উদ্দেশ্য ভালো না খারাপ নবীজির দরবারে চলে গেল মা কিছু বলার আগে সাত দিনের শিশুর জবানটা খুলে যায় নবীজির দিকে তাকাইয়া আপনার দরবারে আসার জন্য আমি পাগল ছিলাম আমার মাও আসার জন্য আপনার দরবারে পাগল আমি আসতে পারি না এক কারণে আমার মা আসতে পারে না আরেক কারণে ও পয়গম্বর আমি আসতে পারি না দুর্বল মানুষ হাঁটতে পারি না মাও আসতে পারে না দুর্বল কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে নাই আমাকে ধৈর্য হারা হইয়া কোলের মধ্যে নিয়ে শত কষ্ট করে আপনার দরবারে আসছে পয়গম্বর আমি আসার জন্য পাগল ছিলাম কেন জানে ও পয়গম্বর আমি গর্বের মধ্যে থাকতে খবর খবর পাইছি দুনিয়ার মধ্যে রহমাতুল্লিল্লাহ আলামিনের আগমন ঘটেছে কখন আপনার দরবার আইসা আপনার রহমতি বরকতি চারার দিকে তাকাইয়া একটা সালাম দিব আর আমার মা পাগল ছিল ভিন্ন কারণের উপরে আমার মা পাগল ছিল কখন আপনার দরবারে বুঝতে ঠেইয়া আপনাকে গালি দিবি চুতু মারবে পাচর মারবে তবে পয়গম্বর আপনার ভয় নাই চিন্তা নাই দুনিয়ার মানুষ যদি সব উল্টা হয় আল্লাহ আপনার পক্ষে আছি মায়ের মেজাজ গরম হয়ে গেছে ডাক দিছে সন্তান দশ মাস দশ দিন গর্বে ধারণ করলাম আমি আমার বুকের দুধ পান করছো একদিনও মা বলে ডাক দাও নাই অথচ আমার শত্রু সামনে দাঁড়াইয়া তাকে কেন উৎসাহ যোগাও কথা বলার শক্তি পাইনি কই শত্রু ছিল ডাক দেয়া বলে মাগো এমন এক মহামানবের সামনে দাঁড়ানো এমন এক রহমাতে আলমের সামনে দাঁড়ানো তোমার তো জানা নাই তার রহমতি বরকতির নজর যদি বোবা দিকে পড়ে বোবা ভালো হয়ে যায় অন্ধের দিকে বললে অন্ধ ভালো হয়ে হয় তার কদম মুবারক যেখানে পরে বরকদে পরিপূর্ণ হয় হাত মুবারক যেখানে পরে বরকদে পরিপূর্ণ হয় এই পয়গম্বরে যখন রাস্তা দিয়ে হাঁটেন রাস্তার দুই ধারে গাছ গর্তের পিপিলিকা পানির মাছ মাতা নোয়াইয়া নোয়াইয়া নবীজিকে সালাম জানায় ও মা তুমি চিনো নাই কিন্তু বনের হরিণ পর্যন্ত নবীজিকে চিনে একবার নবীজি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যান কয়েকজন সাহাবির সঙ্গে হঠাৎ করে একটা জানোয়ার জবান করে ডাক দিলেন পয়গম্ব আমি আপনি শুনছি আপনি পয়গম্বর দিকে চিনতে পারছি গো আপনি তো দয়ার নবী আপনি মায়ার নবী অনেকের ডাকলাম কেউ ফিরে হত্যা তাকাই নাই ও পয়গম্বর আমি একজন হরিণী আমার দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে অনাহারে বসে আছে তিন দিন পর্যন্ত একে আহুদি আমাকে আবদ্ধ করে রাখছে আপনি একটু তাকে বলে যদি আমাকে সারাইয়া দেন আমার সন্তান দুইটা আমার পথের দিকে তাকে আছে আমি তাদের থেকে বিদায় নিয়ে আমার সময়ের মধ্যে হাজির হয়ে যাব নবীজি ইয়াহুদির দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিছে ইয়াহুদি তুমি কেন ওই হরিণীকে গ্রেপ্তার করলা কয় জব করে খাবো তাকে একটু ছেড়ে দাও অল্প সময়ের জন্য আবার ফিরে আসবে ইয়াহুদি ডাক দিয়া বলে পাগল হয়েছ নাকি হরিণ আপনি জামিন হবেন তবে আমার শর্ত আছে কি শর্ত যে রশিদি হরিণ বাচ্চি ওই রশিদি আপনাকে গাছের সাথে বাঁধব যেই সুরি রাখছি জব করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে যদি হরিণ না ফিরে ওই সুরি দিয়ে আপনাকে জব করব সাবিরা ক্ষিপ্ত যায় নবীজি শান্ত করে বললেন এই তোমার প্রস্তাবে আমি রাজি আছি নবীজিকে গাছের সাথে বেঁধে দিল তলোয়ারটা নবীজির পায়ের কাছে রেখে দিল হরিণী দৌড়ায় দৌড়ায় দৌড়ায় বাচ্চাদের কাছে গিয়ে বলে বাচ্চারা মাকে যতদূর দেখা দেই প্যাট ভরে খা আর কোনোদিন দেখা হবে না বাচ্চারা ডাক দেওয়া মাগো তিন দিন পর্যন্ত পথের দিকে তাকায় রইলাম ও মা আবার আজকে তারা ঘুরা করে কোথায় যাইবা তুমি কিভাবে বুঝলা বন্ধন অবস্থায় রাইখা আমরা তোমার দুধ পান করবো ও বাবু আমরা দুধ পান করতে পারি না আমরা যদি দুধ পান করতে যাই নবীজির বড় কষ্ট হবে মা চলো বা চলো আমরা তোমার সঙ্গে যাব মা ডাক দিয়ে আমরা না তোদের জীবন দৌবান এখন অনেক বাকি আছে তোরা যাইস না তোরা গেল তোদেরকে পাকড়াও করবে শিশুরা ডাক দিয়ে আমরা মা গ যেই নবীজিকে কষ্ট দিয়া আমরা দুনিয়ার মধ্যে থাকবো নবীজিকে কষ্ট দিয়া সেই দুনিয়ার মধ্যে আমরা থাকতে চাই না অথচ মুসলমান হওয়ার পরেও আজকে আমরা উম্মাদ দাবি করার পরেও সুন্নাতের খেলাম করি এক মুষ্টির কম দাড়ি সাটি দাড়ি কামাই একটু কি করে যায় আঘাত লাগে না যেই নবী এত কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে গেল মুসলমান দিনের পর দিন না খাইয়া নবীজি কষ্ট করে গেলেন না খাইয়া পেটের মধ্যে পাথর করছে আল্লাহর কাছে যদি দোয়া করতেন আল্লাহ আমাকে খাবার দাও আল্লাহ দিতেন কিনা নবীজি কেন চাইলেন না কষ্ট কেন করলেন উম্মাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয় ফাতেমার বাড়ির মধ্যে ঢুকে গেছে মা গো দরজাটা খুলো হাসানকে দেখবো হোসেনকে দেখবো ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না আবার নবীজি ডাক দিলাম মা দরজা খুল মা দরজা খোল আমি তোর বাবা আসি বিতর থেকে কোনো জবাব নাই আমার নবীজি ডাক দিলেন দরজা কেন কল না দরজা খোল মা আমি তোর বাবা আসি বিতর থেকে কান্না জড়িত কন্ধে বাতমা ডাক দিছে বাবা তুমি প্রথম ডাক দিছে আমি শুনতে পাইছি দৌড় আসছি দরজাটাও খুলে দিল কিন্তু বাবা পারলাম না কেন জানো তোমার সামনে যে দাঁড়াবো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধান নয় ও পর্দালের মা একদিন অভাবে থাকলে ইব্রাকে দৌড়াও এনজিওর কাছে দৌড়াও অথচ দেখো জান্নাতের সরদারিনী এদিকে রহমত আলম কত কষ্ট করেছেন মা নবীজির কাদের মধ্যে একটা বাড়তি চাদর জুনানো ছিল চাদরটা দরজার বাগা দিয়া বললেন মা গ এই চাদর করে দরজা খুলে তবু আমি হাসানকে দেখবো হোসেনকে দেখবো দরজা খুলে দেওয়া হয় নবীজি ফাতমার চেহারা দিকে তাকাইয়া আবার হজর দ্বারা কান্না শুরু করে ফাতমা ডাক দেয়া বললেন বাবা গো আবার কেন কান্দ এবার তো দরজাটাও খুলে দিল নবীজি ডাক দিয়া বলেন তোর চেহারাটা চোখটা কেন রে মা চোখ দুইটা করতে ঢুকছে কেন মা বল মা বল কয়দিন পর্যন্ত অনাহারি আসলে মা ফাতেমা কান্দার বলে বাবা গো না খাইয়া যদি মরতেও হয় তবু আমার কোনো দুঃখ ছিল না কিন্তু তোমার কলিজার টুকরা হাসান হুসাইন আমার হৃদয়ের স্পন্দন যাদের হচ্ছে আমি বাঁচতে পারি না বাঁচতেও পারি না তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে জমিনের মধ্যে গড়াগড়ি করছে আমার পা ধরাইয়া কাঞ্চার বয়স মাগো ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারে খাবার দাও মা খাবার দাও এ বাবা বলো সন্তান যদি কয়েকদিন খাবার না পাইয়া মায়ের পা ঘরাইয়া কান্দে বলো মায়ের কেমন লাগে যদি খাবার না দিতে পারে ও বাবা টাকা দেখো বাবা চুলার মধ্যে পাতিলে শুধু পানি দিও গরম করতেছি আর ওদেরকে বলছি তোরা ঘুমা ঘুমা ঘুমা আমি খাবার বসাইয়া দিছি বাবা খাবার যদি হইয়া যায় তোদেরকে ডেকে দিব ও বাবা বলো হাসান হোসাইনের যদি ঘুম হয়ে যায় আর ডাক দেয়া বলে মা গো খাবার হইছে নি বলো বাবা আমি কি জবাব দিব বাবা মেয়ের কথার আওয়াজ একটু বেরি যায় হাসান হোসাইনের কানে আওয়াজ চলে গেছে ঘুমটা ভেস নানার কণ্ঠের আওয়াজ পাওয়া যায় দেরি করে না একটা দৌড় দিয়ে একজন নবীজির ডান পাশে একজন বাম পাশে বসে গেছে এবার নবীজির গলা জড়াইয়া তুই ভাই কাম্বা আর ডাক দিয়ে বলে নালা তুমি আর বড় ভালো হয়েছে এ নানা আজকে তুমি আমার মায়ের বিচার না করে যাইবা না নবীজি ডাক দেয়া বলে নাতি বল তোর মা কি অন্যায় করছে আমি বিচার না করে যাব না হাসান হাসান নবীজির গলা চাইরা নবীজির সামনে দাঁড়ায় গেছে ও নানা গো টাকা দেখো হাসান হাসান পেটের উপর দিয়ে কাপড় সরে ডাক দিছে ওনারা দেখায় দেখো আমাদের মা তিন দিন পর্যন্ত খাবার দেয় না দেখো কুদায় যন্ত্রণায় পেটটা পিটির সাথে লেগে গেছে নানা ও নানা বল আমার মায়ের বিচার করবানি নবীজি বার শিশুর মতো কাঁদতেছে দুই চোখের পানিতে নবীজির বুক মরকটা ভিজে গেছে নবীজি হাসান হোসেন কি বসে এবার নাতিদের সামনে আসামির মতো দাঁড়ায় গেছে নবীজি প্যাডের উপর থেকে চাদরটা সরাইয়া চোখের পানিতে সাহেব ডাক দিছে নাতি গ তিন দিন না খাইয়া দানার কাছে বিচার চাও তাকাইয়া দেখলি নাতি তাকাইয়া তোর নানা সাত দিন পর্যন্ত খাবার না সাতটা পাথর পেটের সাথে বানছে এ নাতি বারবার তোর নানা কার কাছে বিচার নিয়ে যাবে খুদার জ্বালায় নবী দেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে পারাবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে পারাবেন পুনসিরাত মিজানে চল চল চল মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তারাবেন তুলসিরাত বিজানে এমন এতিম নবী তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবীজি তাহের ময়দানে যায় তাইবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিনলা দিছে বাচ্চারা এই যে একটা পাগল আসছে বাথরুম মার বাতর মা ছোট্ট বাচ্চারা পাথর মারে আর বলে পাগল হচ্ছে পাথর মার নবীজির গায়ে পাথর মারে নবীজি তিনির মতো ডাইনে তাকায় ভাবে তাকায় আর চোখে পরে তিনি ডাক দিচ্ছে ছোট্ট শিশুরা আমি পাগল নাই পাগল নাই আমার মা বাবা নাই আমাকে মারিস না সহ্য করতে পারি যা নবীজি কত বিক্ষত অবস্থায় রক্ত জর্জরিত হইয়া পাহাড়ের কিনায় বলি কান্দে জিবে আসছে পয়গম্বর আপনি বলেন আপনি বললে জমিনটা উল্টা দেই নবীজি ডাকলেন না না তাদেরকে যদি ধ্বংস করা হয় আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে যাব ও মুসলমান এমন মায়া নবী সেই নবীর উম্মতে আর নবীর কলিজায় আঘাত দে একটু কি কষ্ট লাগে না হরিণ বাচ্চা সহ হাজির মারা যায় ইয়াগুলি দেখে বড় অবাক হয়ে গেছে ডাক দিছে ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না হরিণের জবান আল্লাহ খুলে দিছেন এ বেইমান তাড়াতাড়ি নবীজির বন্ধন খোল তারপরে কথা বলবো নবীজির বন্ধন খুলে রশিদায় এখন ইয়াহুদির হাতের মধ্যে আছে তলোয়ারটাও হাতের মধ্যে আছে হরিণী ডাক দিছে তুই তো চিনুস নাই কিন্তু এমন রহমতে আলম আমার শিশুরা নাম শুনে দুধ পান করে নাই আমরা শুয়ে গেলাম চালা করে যত মনে চায় আমাদের তিন মাইজির উপরে তিন মা সন্তানের উপরে শুনি চল ইয়াহুদে একটা চিৎকার মেরে নবীজির পায়ের মধ্যে পড়ে যায় ডাক দিচ্ছেন পয়গম্বর এই যে রশিদে আপনাকে বাঁধছিলাম আমার হাতে পায়ে না এই সুরে দিয়ে আমাকে জব করে না হয় আমাকে মাফ করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা এ মুসলমানে তিনি রবির জন্য মায়া লাগেনি জোরে বলেন অন্তরের কথা না চামড়ার মুখের কথা নবীজি দুনিয়ার মধ্যে আসলেন কত কষ্ট নবীজির পাইলেন নবীজির বয়স যখন পাঁচ থেকে ছয় বছর খেলার মাঠের কিনারায় বসে বসে বন্ধু বান্ধবের খেলা দেখতেছেন হঠাৎ অন্য হয়ে গেছে অন্যান্য বন্ধু ছোট শিশুদের বাবা মা এসে তাদেরকে কোলে করে নিয়ে নবীজির মনের মধ্যে একটা আঘাত হয়ে গেল আরে এতদিন মায়ের কোলে চলছি আমার বাবাকে তো দেখি না অন্য শিশুরা বাবার কোলে চলে যায় নবীজি আমার এই চিন্তা করে মাঠের কিনারায় বসে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে কান্দে সন্দেহ হয়ে গেছে বাবা মোহাম্মদের খবর নাই মা মেলা পাগলির মতো হয়ে গেছে দৌড় দিছে যাকে সামনে পায় জিজ্ঞাসা করে আমার মোহাম্মদকে টুকরা যে দেখে সে বলে না মোহাম্মদ মানে কাউকে চিনি রাখাল ডাক দিয়া বলে মোহাম্মদ মানে কাউকে চিনি না তবে ছোট্ট একটা শিশুকে দেখছি খেলার মাঠের কিনারায় বসে বাবা বাবা বলে কান্দে মা আমার একটা চিৎকার মেরে দৌড় দিছে এটা আমার মোহাম্মদ সারা আর কেউ নয় গিয়া দেখে নবীজি আমার কান্দে নবীজির কান্না বুকটা চোখের পানিতে ভিজে গেছে মা আনে না কোমলমতি মা ডাক দিছে বাবা কেন কান্দ নবীজি আমার মায়ের গলাটা জড়াইয়া ডাক দিছে মা গো বলো মা বলো আমার বাবা কোথায় ও মা আজকে দেখতে আমার বন্ধুদেরকে বাবা কোলের মধ্যে নিয়ে যায় মা আজকে আমার বড় বাবার কোলে উঠতে মনে যায় জানি যা বাবার কোলের মধ্যে চললে কতটা আনন্দ পাওয়া যায় নবীজির মা নবীজিকে কোলের মধ্যে নিয়ে কান্দার বলে বাবা তোর বাবা তো অনেক আগেই চলে গেছে দেখা হবে না মা গো বাবার কবরের কাছে তুই যাইবানি বাবার কবরটা দেখব শ্বশুর আব্দুল মোত্তালেবকে ডাক দেয়া বলে শ্বশুর আব্বা আপনার নাতি মোহাম্মদ আবদুল্লাহর কবর দেখতে চায় নবীজি দাদা ডাক দিছে উম্মায়মান কোথায় আয় আয় আমার নাতি মোহাম্মদ রে নিয়া যা আবদুল্লার কবর দেখাইয়া দে আবদুল্লাহর কবর নবীজির বাবার কাছে রওনা হয় মা আমি না উঠের থেকে নামে ডাক নেমে ডাক দিছে বাবা যা যা ওই যে তোর বাবার কবর দেখা দেয় যত দূর মনে চায় দেয় নবজি আমার কবরের চারপাশে ঘুরে আর গোলা কাটা মুরগির মতো জটপট করে ডাকে বাবা তোমার কি বিরক্ত করবো না বাবা একটু কোলে উঠতে চাই একবার কোলে দিবা দি বাবা বিরক্ত করবো না বাবার কোলে উঠতে কতটা মজা দেখতে চাই নবজির কান্দায় আসমান কান্দে জমিন কান্দে পাহাড় পর্বত পশু পাখি কান্দে আল্লাহ রাব্বুল আলামিন আমিনার মধ্যে একটা জোশ দিয়ে দিয়েছেন মা আমিনার নবীজিকে টান ধরে ডাক দিয়েছেন আয় বাবা আর তোর বাবার সাথে দুনিয়ার মধ্যে দেখাবো না কোলেও চলতে পারবি না চল বাড়িতে চল উটের পিঠের উপরে উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা হয় নবীজি আমার পিছনের দিকে ফিরে ফিরি তাকায় আর বাবা বাবা বলে কান্দে নবীজির কান্না এখনো বন্ধ হয় নাই কতদূর যাওয়ার পরে হঠাৎ করে মা আমিনা ডাক দিছে এই উম্মে আমার উদ্ধার কর শরীরটা ভালো লাগে না মা আমিনা জমিনের মধ্যে নেমে গড়াগড়ি খায় আর কান্দে ডাক দিছে বাবা মোহাম্মদ আয় তোর মাকে যতবার ডাকা মা বলে দেখাল যতবার দেখা দেখাল নবীজি আমার কান্দার বলে ও মা তুমি এভাবে কেন বলতেছ রে মা নবীজির মা ডাক দেয়া বলে বাবা আমিও মনে হয় তোকে চিরতি করে বিদায় নিয়ে যাব নবীজি আমার বাবা মা হয়ে যায় মায়ের গল্প সন্তানকে যদি বাবা মারে মায়ের কাছে যায় সান্ত্বনা পাওয়ার জন্য যদি মা মারে বাবার কাছে যায় সান্ত্বনা পাওয়ার জন্য আমার বাবা নাই তুমিও যদি বিদায় না বলো বাবু আমি কার কাছে যাব নবীজি ছয় বছর বয়সে বাবা হারাইয়া মা হারাইয়া তিন হয়ে গেলেন ওই দাদার সাথে ঘুমাইতে মাঝে মাঝে মা মা বলে চিৎকার দিয়ে নবীজি ঘুমের থেকে ডাকতেন আব্দুল মোস্তালিম ডাকতেন মাউতেন মাতি গ আমি তোর মা নই আমি তোর দাদা নবীজির দাদাও দুই বছর পরে বিদায় নিয়ে যায় কত কষ্ট সহ্য করে নবীজির দিন প্রচার করে গেলেন অতএব সেই নবীজি দিন পাইয়া আজকে আমাদের নামাজ পড়তে কোনো বাধা নাই রোজা রাখতে কোনো বাধা নাই পর্দা করতে কোনো বাধা নাই টুপি মাথায় দিতে কোনো বাধা নাই অথচ নবী যখন নামাজের সেলদায় যাইতেন ইয়াহুদি কাপেরা পচা নারী বুড়িগুলো নবীজির মাথার মধ্যে ঠেসে দিত ও মুসলমান নবীজির দাম দাম মোবারক শহীদ করলেন নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে এই নবীজির কলিজায় আঘাত দেওয়া রে মুসলমান ও যুবক ভাই তাকাও কি মনে করছো আমি কি বোকা না না আমার বয়স এখনো তিরিশ হয় নাই আমার বয়সী যুবক ভাইরা আমাকে দেখলে চাচা বলে ডাক দেয় কি মনে করছো কিছু বুঝি না না না আমি ওর ডাক্তারি পড়লে বাবার ডাক্তার হইতে পারতাম ইঞ্জিনিয়ারিং পড়লে বড় ইঞ্জিনিয়ার হইতে পারতাম আল্লাহ তো কণ্ঠ কণ্ঠকার আবদার নাই গানের শিল্পী হইতে পারতাম রে বাবা কেন চিন্তা করে দেখলাম দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই ইঞ্জিনিয়ার ডাক্তার আর দার্শনিক বৈজ্ঞানিক হই না কেন আল্লাহ পরিচয় লাগবে ও মুসলমান যুবক ভাই দাড়ি রাখলাম মাথায় টুপি দিলাম নিষ্পোষাক সম্মতি জামা পরলাম ঠগি নেই রে ভাই আল্লাহর কসম করে বলি টুপি মাথায় দিয়া দাড়ি রেখে অল্প বয়সে যেই সম্মান পাইলাম আমি আসলে যোগ্য নই তবে মাত্র একমাত্র সুন্নতি লেবাসের কারণে এমপি মন্ত্রীদের চাইতে বেশি সম্মান আল্লাহ আমাদেরকে দিছে এ যুবক হাতে ভাই ধরে বলি যে এই মেয়ে বলবে দাড়িওয়ালা যুবকের সাথে যাব না তুমি যদি বড় আলু নবীর খাটি উম্মত ওই মেয়ের কপালে লাতি মারি এমন দশ জন মেয়ে বিবাহ করবো না একটা দিনদার বিবি ঘরের মধ্যে ঢুকাও এজন্য দেখবা ওলা মাইকেরাম টুপিওয়ালার ঘরে বউ কোনোদিন পরকিয়া করে না অন্যের সাথে চলে যায় না কারণ মেয়েটাও চায় আমার স্বামীর ঘরে আমি থাকবো দিন পালন করে চলবো এ যুবক হাতে মায়া ধরে বলে যাই কয়দিন বাঁচবো জানি না নবীজির জন্য যদি মায়া লাগবে এ যুবক ভাই যদি নবীজির জন্য দরদ লাগে নবীজি এত কষ্ট করছেন যুবক দিয়া দিনের মতো বেশি হয় যুবক দিয়া দিনের ক্ষতিও বেশি হয় একটা দাওয়া দেয়া যাবে যুবক আজকে মাঝদিন নোয়াখালী শহরের মধ্যে যদি দশজন যুবক দেয় মাঝদির মধ্যে অপসংস্কৃতি চলবে না ইসলাম বিরোধী কোনো কাজ চলবে না যাত্রা সিনেমা চলবে না দশটা যুবক যথেষ্ট মাইজদির শহরকে ইসলামের ফাউন্ডেশন বানানোর জন্য ও যুবক কয়েকজন যুবক দেখতে চাই আল্লাহ কিন্তু তাকে আছে ন্যাকের নিয়ত করানো একটা সব হয় ইবলিশও ধোকা দেওয়া হয় দেখা যাবে আপনি ইবলিশের পক্ষে না আল্লাহর পক্ষে কয়েকজন যুবক দেখতে চাই মরণ পর্যন্ত আমাকে কেউ পছন্দ না করুক নবীজি এত কষ্ট করলেন ওই নবীজির সুপারি ছাড়া জান্নাত পাবো না ওই নবীজির সাপা ছাড়া জান্নাত পাবো না ওই নবীর কলিজায় আঘাত দিব না মরণ পর্যন্ত দাঁড়িয়ে রাখবো কামাবো না ছাড়বো না একজন যুবক যদি ভাই আল্লাহর দরবারে দোয়া করে যাবো মনে করবো আজকের মাহফিল কবুল যদিও সবাই মানবে না কোন কোন যুবক আছেন একটু হাত উঠান হুজুর আজকের থেকে দাঁড়িয়ে রাখবো একটু দাঁড়ায় যান দাঁড়ায় যান দাঁড়ায় যান সবাই দাঁড়ায় যান আল্লাহ কিন্তু তাকায় আছেন দাঁড়ায় যান সবাই দাঁড়ায় যান আল্লাহ তুমি তাকে দেখো তোমার অনেকগুলো যুব বসে যান হাত উঠে রাখেন আল্লাহর দরবারে দেখা দেন সবাই বসে যান হাত উঠে রাখেন আল্লাহর দরবারে দেখা দেন দোয়া করে যাব মুসাফির মানুষ আল্লাহ তুমি দেখায় দেখো আবার তো কোনো যোগ্য নাই আমি একজন অযোগ্য মানুষ আল্লাহ আমার কোনো গুণার তো সীমা না আল্লাহ গুণা করতে করতে করতে করতে সীমা লঙ্ঘন করছিল তবু বড় আশা করে তোমার দরবারে আমরা উপস্থিত হয়েছি বাবলা গুণার কারণে তুমি লাগতে পেরে ফেলাইয়া দিও না আমার দায়িত্ব তোমার দরবে তোমার বন্ধাদের হাজির কর আমি হাজির করে দিলাম মাওলা হেদাতের মালিক তুমি তোমার যুবক বন্দাদেরকে তুমি দিয়া দাও জালেম পরে হেজগারি আল্লাহ দোয়া করি যে যুবকরা ইসলামের সৈনিক হওয়ার জন্য হাত উঠাইছে আল্লাহ প্রত্যেক যুবককে পয়গম্বরের মর্যাদা দিয়া দাও বলেন আমি আরো করে বলেন আমি সকলে হাত শিশুটা আজ্ঞা মা মাগ এমন রহমতে আলমের সামনে আমরা দাঁড়ানো শিশুর মা একটা চিৎকার মেনে ডাক দিছে পয়গম্বর যেই রহমতে আলমের সামনে দাঁড়াইয়া দুধের শিশু কথা বলতে পারে হরিণ কথা বলতে পারে বনের জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত তাকে সিনে সালাম জানায় দুই দায় রাস্তার গাছ পাহাড় সালাম জানায় সে কোনোদিন মিথ্যাবাদী বলতে পারে না আমি ও কালেমা পড়ায় দেন আমিও মুসলমান হইতে চাই আমাদের দুয়ার খবর আগে তাজিদারি মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব পৌঁছে দাও আল্লাহ বাবা দন্তগাত পর্যন্ত যত মোমেন মুমিনাত মুসলিম মুসলিমাত দন্তগাত কবরে চলে গেল প্রত্যেকের রুহির উপরে সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা হাত উঠাইলাম চিরুবিদায় নিয়া বাস বাগানে কলা বাগানে রাস্তার দ্বারে পুকুরের পারে গোরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতে বাগান বানাইয়া যায় অন্তরে কত বড় ব্যথা বাজার থেকে ইলিশ মাছ আনছে বিবি সুন্দর করে বাজি করে দিছে ওই সন্তান দুপুরের সময় খানা খাওয়ার জন্য বসছে ইলিশ মাছ দিয়া মজার খানার লোকমা যখন মুখের কাছে নিচে হাত থেকে লোকমারা পরে গেছে দুই চক্ষু দিয়া টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে খানের প্লেটটা সামনের থেকে সরাইয়া সন্তান ধর দাঁড়ায় কামবে বিবি জিজ্ঞাসা করে ও স্বামী কি হইল খাবেন না বলে না গাইতে মনে চায় না রে বিবি কেন খাবেন না ও বিবি তোমাকে কিভাবে বুঝাই আবার মা বাবা চেহারা দুইটা আমার চোখের সামনে বেশি উঠছে এ বিবি তুমি জানো না আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে আমি একদিন অসুস্থ হয়ে গেছি আমি দেখছি আমার মা ঘুমের থেকে জায়গা মহিলায় নামাজ বিষয়ে নামাজ পড়ে কাকুতে বিরতি করি কান্দার বলে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি সুস্থ আমি বাগদি শহরে চাকরি করতাম আমি নোয়াখালী শহরে চাকরি করতাম বিভাবতী করতাম লেখাপড়া করতাম ব্যবসা করতাম এক মাস দুই মাস পরে বাড়িতে ফিরার পরে বাবা ডাক দেয়া বলতে সত্য তুই যা তাড়াতাড়ি যা তুই বাইরের কাছে যা আগে সবাইকে ভাগ করে দিছে কিন্তু তোর মা একটাও মুখের মধ্যে দেয় নাই আরে বাবা রোজার ঈদেও আসো নাই কোরবানির ঈদেও আসো নাই আমি সবার মুখের মধ্যে দিন দিলে হাসি দেখতে কিন্তু তোর মা দিয়া পানি মুছে তোর বাবা তোর মায়ের কাছে যা